যিনি বলেছেন লৌকুন্তুম নামা আলাম আমি যা জানি তোমরা যদি জানতে লাদাহিক তুম কালিলা ওয়ালা বাকাই তুম কাসিরা তাহলে তোমরা খুব বেশি কান্না করতে আর অল্পই হাসতে তোমাদের কখনো হাসি আসত না রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাক জান্নাতের যেমন দৃশ্য দেখিয়েছেন তেমনি জাহান নামেরও দৃশ্য দেখিয়েছেন স্বপ্নেও দেখিয়েছেন মেয়েরাজেও দেখিয়েছেন আল্লাহ সাল্লি আলহি আল্লাহ বারিক আলিহি গত কয়েক সপ্তাহ আগে জাহান্নাম সম্পর্কে আলোচনা আমরা শুরু করেছিলাম একটি আলোচনা হয়েছে বাকি আরো কয়েকটি আলোচনা ইনশা আল্লাহ তালা জাহান্নাম এবং জাহান্নামীদের সম্পর্কে যারা জাহান্নামে যাবে তাদের সম্পর্কে আলোচনা শেষ দিকে হবে ইনশাআল্লাহ এখন জাহান্নামের কিছু বিবরণ আপনাদের সামনে তুলে ধরব আজকে আলোচনা শুরু করব জাহান্নামের আগুনের তাপ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলম সুরা তোবার আয়াত নম্বর একাশিতে এরশাদ করেছেন কলনার ও জাহান্নামা আসাদ হাররা মোনাফিকরা তবুকের যুদ্ধে যখন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বের হলেন সাহাবাই কিরামদেরকে বের হতে বললেন তখন ছিল অভাবের সময় খেজুর কাটার সময় গরমের সময় সেই সময়ে আল্লাহ পাকের পক্ষ থেকে এক পরীক্ষা আল্লাহর আদেশ হলো তবুকের যুদ্ধে বের হইতে হবে রসুল্লাহ সাল্লাম বেরিয়ে পড়লেন মুনাফিকরা তখন ভালো ভালো মুসলিমদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল সাহাবাই কেরামদের মধ্যে তো অনেক লোককে বিভ্রান্ত করার তারা চেষ্টা করেছিল যদিও তারা সেই ক্ষেত্রে কামিয়াব হয়নি তারা বলতো একে অপরকে বিশেষ করে মোনাফেকদেরকে তারা বুঝিয়ে নিয়েছিল ওয়াকালুল আতান ফিরুফিল হার মোনাফিকরা অনেক সময় ধন সম্পদ লুটার জন্য কিছু পার্থিব স্বার্থ হাসিলের জন্য হয়তো যুদ্ধে চলে যেতে পারে কিন্তু এই সময় তারা পরামর্শ দিত মোনাফেকদেরকে মোনাফেকদের নেতারা তান ফেরুফিল হার তারা বলেছিল যে এই গরমে তোমরা বের হইও না যে গ্রীষ্মকালে এত গরমে আর এত দূরের রাস্তা মদিনা থেকে সাতশো আটশো কিলোমিটার রাস্তা তবুক তারপরে সেখানে যে সম্ভাবনা আছে যাদের সাথে লড়াই যুদ্ধ হওয়ার তারা হচ্ছে রোমান তাদের সেনাবাহিনীর সংখ্যা অনেক তাদের কাছে অস্ত্র শস্ত্র হাতি ইত্যাদি অনেক উন্নত এই দিক দিয়ে ওরা সুতরাং এখানে বিপদ বেশি আছে তারপরে বাড়িতে কাজ কাম আছে খেজুর গাছ থেকে পাড়তে হবে একটু দেরি হলে খেজুরগুলি সব নষ্ট হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি বলে তারা বিভ্রান্ত করার চেষ্টা করেছিল আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের কথা উল্লেখ করে বলছেন ওয়াকালু মোনাফেকরা বলেছিল লাতান ফিরুফিল হার এই গরমে তোমরা বের হইও না তবুকের উদ্দেশ্যে রসুল উল্লাহাম কথা শুনিও না আল্লাহ পাক রব্বুল আলম তার জবাবে আয়াত নাজেল করলেন তাদের কথা উল্লেখ করার পরে কোলনার ও জাহান্নাম আসাদু হার্রা হে নবী মোহাম্মদ সাল্লাম আপনি বলে দেন তাদেরকে যে জাহান্নামের আগুনের তাপ এই গরমের তাপ গ্রীষ্মকালের খরা তাপ এর চাইতে অনেক অনেক বেশি আসাধ্য হাররা সর্বাধিক তাপ রয়েছে গরম রয়েছে জাহান্নামের আগুনে কল্যাণ আরো জাহান্নাম আসাধ্য হাররা কান এফ কাহুন তারা যদি বোঝার চেষ্টা করত তাদের যদি বোধ শক্তি থাকত কিন্তু রানীর নির্বোধ কাফের যারা অস্বীকার করে জাহান্নামকে যারা সন্দেহান জান্নাত জাহান্নাম সম্পর্কে পরকাল আখেরাত সম্পর্কে তারা হচ্ছে নির্বোধ লৌকানু ইয়াফকাহুন এই জন্য আল্লাহ ফাকরবর বলছেন তারা যদি বুঝত তাহলে এই বিষয়ে তাদের ইমান থাকতো এবং এর জন্য এই জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা চেষ্টা করত সুরা ফাতের আয়াত নম্বর ছত্রিশে আল্লাহ পাক রব্বুল আলমিন বিশেষ করে কাফেরদের সম্পর্কে বলছেন কারণ আল্লাহ পাক আসলে জাহান্নাম তৈরি করেছেন কাফেরদের জন্য যারা অস্বীকার করেছে কাফের মানে শুধু অস্বীকার করাই নয় আমি এর আগে অনেকবারই বলেছি সংক্ষেপে বললেও যারা অস্বীকার করে কোন একটি এমন বিষয়কে যা কোরআন এবং হাদিস দ্বারা সুস্পষ্ট প্রমাণিত সে আল্লাহর একত্রই হোক আল্লাহর অস্তিত্বই হোক আর পরকাল হোক আর রেসালাত রসুল হোক অথবা তকদির হোক অথবা আর কিছুই হোক পাচক নামাজি হোক এছাড়া মুশরেক যারা আল্লাহকে স্বীকার করে আর আল্লাহর সাথে অন্যকে শরিক করে সে প্রতিমা পুতুলের আকারে সেজদা করে হোক আর তাদের উপাসনা পূজা করে হোক অথবা কবর মাজার আকারে পাকা করে সেজদা করে হোক এ সবগুলি সম্পর্কে এবং মোনাফেক যারা অন্তরের কপট অন্তর থেকে যাদের বিশ্বাস নেই অথবা সন্দিহান সন্দেহ আছে হইতে পারে নাও হইতে পারে এসব হুজুরদের কথা সব আলমদের কথা শুনি এসব কথা জাহান্নাম আল্লাহাক বলছেন যে এসব কাফেরদের জন্য জাহান্নামের আগুন তৈরি রয়েছে জাহান্নামের আগুন প্রস্তুত রয়েছে লাইকুদা আলিহিম ফায়ামতু আল্লাহ পাকের ফায়সালা হবে না তাদের মরণের যে মরে যাবে তখন মরণের তারা আকাঙ্ক্ষা করবে যে হায় যদি মত হয়ে যেত তাহলে আরাম পেয়ে যেতাম আল্লাহ পাক বলছেন যে লাইকুদা আলহি ফায়া মত আল্লাহর এমন ফেসলা হবে না যে তাদের মত হবে ওয়ালা আনহম মিন তাহলে মত হইল না আর কোন রাস্তা আছে জাহান্নাম থেকে জাহান্নামের আগুন থেকে এই শাস্তি আজাব থেকে উদ্ধার পাওয়ার আল্লাহ বলছেন আরেকটা রাস্তা হয় হালকা হওয়ার তাও হবে না ওয়ালা ইউখাফাফ আনহম মিন আজাবিহা এই জাহান্নামের আজাব তাদের জন্য হালকাও করা হবে না কাজালেখা কুল্লা কাফুর আর এইভাবে আমি প্রত্যেক কাফেরকে অস্বীকারীকে আমি বদলা দেব তার তাদের কুফুরি এবং বদ আমলের পাপের আমি বদলা দেব আবু হরি আল্লাহ বর্ণনা করছেন বখারি মুসলিমের হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই জাহান্নামের আগুনের তাপ সম্পর্কে এরশাদ করছেন কাল রসুল্লাহ বলছেন না রকম জুজ ও মিন সাব এই না জুজান মিন না রে জাহান্নাম তোমাদের যে এই দুনিয়ার আগুন এই আগুন আল্লাহ পাঠিয়েছেন এই আগুনের যে তাপ এই তাপ হচ্ছে জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ জুজ মিন সাব এই না জুজান সত্তর ভাগ করে মানে ওর তাপকে হালকা করতে করতে করতে সত্তর ভাগ অনুসত্তর ভাগ কমিয়ে নিয়ে এসে এক ভাগ উনসত্তর ভাগই তাপমাত্রা কমিয়ে দিয়ে এক ভাগ শুধু রাখা হয়েছে সেই আগুন দুনিয়ায় পাঠানো হয়েছে এ দুনিয়ার আগুনই তো আজাব জন্য যথেষ্ট ছিল এই দুনিয়ার আগুন মানে এই তাপ দিয়েই দিতেন জাহান নামে তাই যথেষ্ট ছিল মানুষের আজাবের জন্য শাস্তির জন্য কাল নবী করিম সাল্লাম বলছেন যে ফদ্দিল্লা আলাইহিনা বেতেস আতিম ও সিদ্দিনা জুজান এর ওপর আরো বৃদ্ধি করা হয়েছে উনসত্তর ভাগ এক ভাগ শুধু দুনিয়াতে পাঠানো হয়েছে উনসত্তর ভাগ আরো বেশি করা হয়েছে আর ভাববে না যে শুধু গণনায় উনসত্তর ভাগ বেশি না মিসল হার রেহা এর প্রত্যেকটি ভাগ দুনিয়ার আগুনের তাপের মতো প্রত্যেকটি ভাগ তাহলে কত তাপমাত্রা জাহান নামের আগুনে আছে আল্লাহ ফাকরাবুল আলম ভালো জানেন এবং আমরা যতটুকু হিসাব অনুমান করে করতে পারি এ হচ্ছে নবী করিম সাল্লা সাল্লামের হাদিস জাহান নামের আগুনের তাপমাত্রা সম্পর্কে জাহান নামের আগুন যখন আল্লাহ পাক রব্বুল জাহান নাম সৃষ্টি করলেন তখন আল্লাহ পাকের দরবারে অভিযোগ করল আবু হের রাজি আল্লাহ তালা বর্ণনা করেছেন হাদিসটি বলছেন কালা রসুল ইস্তাকাতিন নারো এলা রব্বিহা জাহান নামের আগুন আল্লাহ পাকের সামনে কমপ্লেন করল ধরমনে ফাঁকালাত রব্বে বলল হে আল্লাহ হে পরবার দেগার আকালা বাদি বাদা আমার এক অংশ আর এক অংশকে গ্রাস করে ফেললো খেয়ে ফেললো আর বরদস্ত হচ্ছে না এত তাপ জাহান নামে বেড়ে গেছে যে মনে হচ্ছে যে এক অংশ জাহান নামের আর অংশকে খেয়ে ফেলবে আর তাপমাত্রা বরদাস্ত হচ্ছে না জাহান নামের আগুনকে বরদাস্ত হচ্ছে না অভিযোগ জাহান্নামের আগুনের ফাজেন আল্লাহ বেনাফাসাইন আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান্নামের তাপমাত্রায় কিছুটা যাতে স্বস্তি আসে হালকা হয় সেজন্য দুটো শ্বাস নেওয়ার অনুমতি দিলেন নাফাস মানে হচ্ছে শ্বাস আর নফস মানে হচ্ছে ব্যক্তি বা আত্মা এ অর্থে আল্লাহ পাকর করেন কারণ নফস ব্যবহার করেছেন ফায়ে জজম দিলে নফস ব্যক্তি বা আত্মার অর্থে হয় আর নাফাস মানে হচ্ছে শ্বাস এই যে আমরা শ্বাস নিয়ে থাকি শ্বাস নিচ্ছেন এই শ্বাস হচ্ছে নাফাস তো আল্লাহ ফাকরবুল আলমিন দুটি শ্বাস নেওয়ার অনুমতি দিলেন জাহান জাহান্নামকে নাফাসুন ফিসেতায় ও নাফাসুন ফিসাইফ এক শ্বাস নেওয়ার অনুমতি দিলেন শীতকালে আর এই শ্বাসের কারণে শীতকালে সে থাকে সারা পৃথিবী ঠান্ডায় অনেক এলাকা আছে যা ঠান্ডায় বরফ হয়ে যায় এমন শীত আসে যে শীতে অনেক মানুষই মারা যায় একটা শুধু জাহান নামের শ্বাসের কারণে ওয়ানাফাসিন ফিস সাইফ আর একটি শ্বাস নেই জাহান্নাম গ্রীষ্মকালে তাহলে নাম দুই রকম আছে শীতল জাহান্নাম আছে আর গরমের জাহান্নাম আছে গরমের জাহান্নামের যখন শ্বাস সে অংশ পৃথিবীতে আসে তখন গ্রীষ্মকাল পড়ে যায় গরম শুরু হয়ে যায় আহ এত গরম হয় যেসব দেশে খুব বেশি গরম হয় তার মধ্যে আমরা ওই গরম অনেকটাই অনুভব করছি যে মনে হয় আর থাকা যাবে না এত গরম যদি বৃষ্টি না থাকে তার সাথে তাহলে কত গরম তা দেশে অনুভব করেছেন এখানে অনুভব করছেন আর শীত যখন যে জমহারির জাহান্নাম শীতল জাহান্নাম যখন শ্বাস নেই সেই শ্বাসে তখন সারা পৃথিবীতে শীত আসে আর এত ঠান্ডা হয়ে যায় যে মানুষ অনেকেই ঠান্ডায় মারা যায় অনেকে ভাবতে পারে যে আবার ঠান্ডা দিয়ে কেমন করে আজাব আগের যুগের লোকেরা বলতো আজকালকার লোকেরা বলবে না কারণ আজকাল বাড়িতে ফ্রিজ আছে আর ডিপ ফ্রিজ আছে সুতরাং যদি পরীক্ষা করতে হয় তো ডিপ ফ্রিজে দশ মিনিট নিজেকে ঢুকিয়ে রেখে দেন দেখেন কি অবস্থা আগুনের তাপে যে কষ্ট তার চাইতে কোনো মতেই কষ্ট কম নয় যদি আপনি একটা আঙ্গুল ঢুকিয়ে দেখে দেন শুধু ডিপ ফ্রিজ নবী করিম সাল্লামের সাদ করছেন আসাদ্য মাতা যে না মিনাল হারে ও আসাদ্য মাতা যে দুনা মিনাজাম হারির তোমরা যে গরম অনুভব করছো গ্রীষ্মকালে তা ওই জাহান্নামের গরম থেকে আর যে ঠান্ডা অনুভব করছো তা ওই জাহান্নাম জামহারির জাহান্নাম থেকে শীতল জাহান্নাম থেকে মুতাফাকুন আলী বখারি মুসলিমের হাদিস তো এই জাহান্নামের তাপ সম্পর্কে দুটি হাদিস শোনালাম আর দুটি আয়াত তারপরে জাহান্নামের তর্জন গর্জন বিকট শব্দ সম্পর্কে বেশ কিছু আয়াত কোরআনী করিমে রয়েছে এবং নবী করিম সাল্লাহ সাল্লামের এটি হাদিস এই ক্ষেত্রে আপনাদের সামনে পেশ করব আল্লাহ ফাকরবিন কোরআনে করিম সুরা মুলকের আয়ত নম্বর সাত এর সাত করেছেন ইজা উল কুফিহা যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে সামিয়াউলাহা শাহিকা ওই জাহান্নামীরা জাহান্নামের বিকট শব্দ শুনতে পাবে এমন বিকট শব্দ সে শব্দ এমন ভয়ঙ্কর হবে সামান্য বিদ্যুতের শব্দে আমাদের অন্তর কেঁপে উঠে যেমন আর বাঁচব না ঘূর্ণিঝড়ের যখন শব্দ হয় তখন আর বাঁচব না সবকিছু উড়িয়ে নিয়ে যাবে ওহিয়া তফুর আর মনে হচ্ছে ফুটন্ত অবস্থায় জাহান্নাম ফুটন্ত অবস্থায় এবং তার বিকট শব্দ হতে থাকবে তাকাদো তামাইয়াজু মিনাল গাইজ আল্লাপাক বলছেন যে মনে হবে যে ক্রোধে রাগে জাহান্নাম ফেটে পড়বে জাহান্নাম এত উত্তপ্ত হয়েছে জাহান্নামের ক্রোধে জাহান্নাম ফেটে পড়বে কল্লামা উলকিয়া ফিহা ফৌজুন এক এক দল জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন সা আল্লাহম খাজানা তুহা জাহান নামের রক্ষীরা জাহান নামের যারা পাহারাদার ফেরিস্তা তারা তাদেরকে জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাজির আজকে জাহান নামে আসতে হয়েছে তোমাদের কাছে কেউ সতর্ক করতে আসেনি তোমাদেরকে কেউ সাবধান করেনি তোমাদেরকে তৌহিদের কথা লা এলাহ ইল্লাহর সাক্ষীর কথা কেউ বলেনি আল্লাহর প্রতি ইমান পরকার প্রতি বিশ্বাসের কথা কেউ তোমাদেরকে স্মরণ করিয়ে দেয়নি পাচক নামাজের কথা কেউ তোমাদেরকে বলেনি তোমাদেরকে পাপ মুক্ত জীবনযাপন তাকুয়ার জীবনযাপনের কথা কেউ বলেনি আলাম ইয়াতিকুম নজির কেউ সতর্ককারী আসেনি সে নবী হইতে পারে রসুল হতে পারে অথবা তাদের যারা স্থলাভিষিক্ত তাদের কাজ তাদের দায়িত্বে আল্লাহ পাক রব্বুল আলম দিয়েছেন যারা হক কথা কোরআন সন্ন্যার কথা বলেন তারা যে কেউ হোক না কেন এমনকি আপনার বাবা মাই হোক না কেন তারাও সতর্ক করেছে যে বাবা নামাজ পড়ো একদিন মরতে হবে আলাম ইয়াতিকুম নজির তোমাদেরকে কেউ সতর্ক করেনি কালু ভালা এই জাহান্নামের বলবে হ্যাঁ অবশ্যই বলেছিল আর অস্বীকার করার কোনো উপায় নেই প্রথম দিকে অস্বীকার করবে এমন একটা সময় আসবে প্রথম দিকে যখন হাসর মাঠে ভাববে যে এই সময় অস্বীকার করলে হয়তো রেহাই পাওয়া যাবে যেমন চোর আসামিকে ধরে নিয়ে আসলে থানাতে প্রথম মার দেওয়ার আগে অস্বীকার করে যখন মার পড়ে অস্বীকার করে নেয় করে না প্রথম অস্বীকার করে ভাবে অস্বীকার করলে হয়তো বেঁচে যাবো চেহারা দেখে কথাবার্তা শুনে বুঝতে পারেন এই চোর আছে আসলে চোর আছে আসলে অপরাধী আছে প্রথম দিকে মিথ্যা বলবে তারপরে মিথ্যা বলে যখন দেখবে যে আর কোনো উপায় নেই সাক্ষী তো স্পষ্ট ওখানে তো আর এই নয় যে শুধু মারি দিয়ে স্বীকার করা হবে দুনিয়ার মতো কারণ অনেক সময় দুনিয়ায় ভালো মানুষকেও মারি দিয়ে বাধ্য করা হয় কিছু বলতে কিন্তু সেখানে হাত পা বলতে লাগবে হাত বলতে লাগবে পা সাক্ষী দিতে লাগবে আল্লাহ পাক রব্বেন কেরিমে বিভিন্ন আয়াতে এই কথাগুলি উল্লেখ করেছে তার মধ্যে সুরাই আসেন আপনারা প্রায় পড়ে থাকেন আলিয়া মানাখতেমা আলা আফওয়াহিম অত কাল্লে কাল্লেমোনা এই দিহিম অতাসাদু আর জলহম বেমা কানু একসেবুন আলিয়া মানাখতে মো আলা আফওয়াহিম আল্লাহ পাক বলছেন তাদের মুখে মোহর লাগিয়ে দেবো কারণ মুখ দিয়ে মিথ্যা কথা বলবে আল্লাহ মা জাহান আমিন নাজির আমাদের কেউ বলেনি নামাজের কথা কেউ বলেনি আমাদের কেউ সতর্ক করেনি অতকাল্লেমন আইদিহিম তখন হাতে কথা বলতে লাগবে অতাসাধু আর পায়ে সাক্ষী দিতে লাগবে ঠিক বলেছে হাতে ঠিক বলেছে হাতে শুনেছে আমিও শুনেছি তখন মিথ্যা কথা বলা যে দাল তর্ক বিতর্ক বাক বিতন্ডা শেষ হয়ে যাবে কি শুরু হবে মা আজির সহি একটি হাদিস আছে তখন ওজোর পেশ করা শুরু করবে আর করব না রব্বের যেমন আল্লাহ ফিরিয়ে দাও একবার সুযোগ দাও এইরকম করা শুরু করবে দ্বিতীয় স্তরে আল্লাহ পাকের সামনে যখন কিয়ামতে বিচার দিবসে হাজির হবে হাসরের মাঠে ওজোর পেশ করে যখন দেখলো যে আর কোন উপায় নেই জাহান নামে জাহান নামে গিয়ে তখন এখানে স্বীকার করবে নাজির আমাদের কাছে সতর্ককারী এসেছিল কিন্তু অন্যায় করেছি আমরা ফাঁকাজ দেব না আমরা তাদেরকে মিথ্যা মনে করেছিলাম ওয়াকুলনা এবং বলেছিলাম মানাজ আল্লাহ সেই আল্লাহ কিছুই নাজেল করেনি মন গড়া কথা আল্লাহ কোরআন নাজল করেছেন বরং আল্লাহকে তারাই পয়দা করে নিয়েছে আজকাল নাস্তিকরা বলে এখনো আল্লাহ সায়েন্সের যুগ আল্লাহ আরে মূর্খ সায়েন্সের যুগ আবার বলছো কেন করে না দেখে যে তারের মধ্যে বিদ্যুৎ আছে তোমাদের সায়েন্স টেকনোলজি তৈরি করার জন্য বৈজ্ঞানিক আছে আর সারা বিশাল পৃথিবী আসমান জমিন সাগর মহাসাগর এত সুন্দর মানুষ কোটি কোটি মানুষের মধ্যে কোন মানুষের সাথে কোন মানুষের মিল দেখাতে পারবে না এগুলি এমনিতে তৈরি হয়ে গেল নির্বোধ এই জাতি নির্বোধ কাফের নির্বোধই হয় তো আল্লাহ পাক রব্বুল আলমীর এরশাদ করেছেন সুরা তার বলবে ফাঁকা জাবনা আল্লাহ সেই আল্লাহ কিছু নাজিল করেন এইসব মিথ্যা কথা এসব এদের মন গড়া কথাবার্তা এরকম কথা বলেছিলাম আমরা অপরাধ করেছি আল্লাহ ফাকরুল আলমিন জাহান্নামের তর্জন গর্জন সম্পর্কে আরো এরশাদ করছেন সুরা ফুরকানের আয়াত নম্বর বারোতে ইজা রাত মাকানিম বাইদিন যখন জাহান্নাম জাহান্নামীদেরকে দূর থেকে দেখবে এখন জাহান্নামে নিক্ষেপ করা হয়নি জাহান্নামের দিকে ধাক্কা দিয়ে তাড়িয়ে নিয়ে আসা হচ্ছে ইজা রাত মাকানিম বাইদ জাহান্নাম দেখবে তাহলে জাহান্নাম দেখবে জাহান্নাম এমন আল্লাহ পাক আলমীর আলমের সৃষ্টি জাহান্নামের চক্ষু হবে জাহান্নাম দেখবে যেগুলি মানুষের এই সীমিত বিবেক দিয়ে সীমিত বুদ্ধি বুদ্ধি দিয়ে সবকিছু অনধাবন করার বিষয় নয় আজকে দুনিয়াতে যখন দূর থেকে দেখতে পাবে জাফিরা তখন ওই জাহান্নামীরা জাহান্নামে নিক্ষেপের আগেই শুনতে পাবে তর্জন গর্জন এবং ভয়ঙ্কর শব্দ জাফির ভয়ঙ্কর শব্দ আবু রাজি আল্লাহ তালানহ বর্ণনা করছেন যে রসুল উল্লাহ সাল্লাম এরশাদ করেছেন তাহরজ অনকম মিনান্নার জাহান নামের একটি গর্দন বের হবে তাহলে জাহান নামের চক্ষু হবে গর্দন হবে ইহাদিস হাদিস অনক বলা হয়েছে জাহান নামের অনক বের হবে গর্দন বের হবে অমাল কেয়ামতে কেয়ামতের দিনে লাহা আইনান সেরান ওই গর্দনে মাথায় দুটো চক্ষু হবে আইনান দুটো চক্ষু হবে আর ওই চক্ষু দিয়ে জাহান নাম দেখবে ওয়া উজনানে তাসমান দুটো কান হবে জাহান নামের কান দিয়ে শুনবে ওয়া লেসান জাহান নামের জবান হবে বাক শক্তি হবে কথা বলবে জাহান্নাম তাহলে একটু আগে জাহাদিস শুনলাম যে আল্লাহ পাকের দরবারে জাহান্নাম অভিযোগ করলে যে আর থাকা যাচ্ছে না আল্লাহ এই গরমে এই তাপে বরদাস্ত হচ্ছে না আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেললো কথা বলবে লেসানো নিয়ন্ত্রক জাহান নামের জবান হয়ে বলবে আর কি বলবে যে আমি খুঁজছি যে জাহান্নামি কোথায় এমনি ওকেল তো বেসালাস আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিন শ্রেণীর পাপি মানুষদের যে ওদেরকে গ্রাস করো এখানে বিশেষ করে তিন শ্রেণীর কথা উল্লেখ করা হয়েছে এমনি ওকেল তো বেসালাসা বেকুল্লে জব্বারিন আনির যারা জালেম অহংকারী এবং হটকারী যারা ছিলেন হক কথা মানতে রাজি হয়নি সত্যকে মানতে রাজি হয়নি সে যদি জাহান নামে যায় আমিও জাহান নামে যাবো একসঙ্গে বিদাতিরা বলে না এরকম কথা এত বড় অমুক যদি উনি জাহান নামে আমিও জাহান নামে যাবো করার এবং হাদিস বুঝতে চায় না আনিদ এদেরকে বলা হয় আর জাব্বার যারা জালেম এবং যারা প্রভাব খাটিয়ে অন্যায়কে নাই করতে চায় এবং যা করবে তাকে ঠিক সাব্যস্ত করতে চায় এদেরকে জব্বার বলা হয় বেকুল্লে জব্বারিন আনিদ অহংকার করা আল্লাহ ফাকরুল আলমিনের হক এই জন্য আল্লাহ ফাকরুল আলম একটি নাম হচ্ছে জব্বার কিন্তু মানুষের জন্য অহংকার হারাম আল্লাহ ফাকরুল আলমিন হাদিসে কুদসি নবী করিম সাদ করেছেন যে কাল আল্লাহ তার মহান আল্লাহ বলেছেন যে আল আজমাত এজারি ওয়াল কিবরিয়া ও রেদাই আজমাত মহত্ব হচ্ছে আল আজমাত এজারি হচ্ছে আমার এজার আর এজার মানে লুঙ্গি ওয়াল কিবরিয়া রেদা এবং কিবরিয়া তাকব্বর গৌরব এ হচ্ছে আমার চাদর নাজানি কেউ যদি ছিনিয়ে নিতে চাই কোন মানুষ যদি অহংকার করে নিজেকে বলবে আমি মহান তাহলে তাকে কঠোর শাস্তি আমি দেব আজাবতুহু তো জাহান্নাম বলবে যে আমাকে অহংকারী যেখানে পাবো অহংকারী সবচেয়ে বড় অহংকারী যে ব্যক্তি আল্লাহকে সেজদা করতে অহংকার করেছে অহংকারী মানে শুধু এই নয় যে মানুষের অহংকার করছে মানুষের উপর একজন অহংকার করল আর মানুষ তো তাকে সৃষ্টি করেনি অনেক সময় মানুষ হয়তো তার উপর কোনো অবদান রাখেনি এহসান রাখেনি কিন্তু আল্লাহ ফাকরবুল আলমিন যদি তাকে মানুষ করে সৃষ্টি না করে কুকুর করতেন শ্রীগাল করতেন তাকে যদি শুকুর করতেন তাকে যদি ওই পায়খানা পেশাবের ওই পোকা কীট তৈরি করতেন তাহলে কি হতো তারপর অহংকার করে আল্লাহ এত সুন্দর মানুষ তোমাকে করেছে সুতরাং অহংকারীদের কে জাহান নামে দেওয়া হবে সবচেয়ে বড় অহংকারী যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে অহংকার করে যে আল্লাহ তোমার প্রতি আমার বিশ্বাস নেই অথবা জাতিতে হয়তো মুসলমান হয়ে গেছে ভাগ্য চক্রে কিন্তু আল্লাহর সামনে সেজদা করা কে সে তুচ্ছ কাজ মনে করে আল্লাহর বান্দা আল্লাহর সামনে সেজদা করাকে গৌরব মনে করবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তার সামনে সেজদা করার তৌফিক দিয়েছে যে তার সুক্রিয়া আদায় করতে পারছি আমি তিনি যে আমাকে মানুষ করেছেন তিনি যে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন তিনি যে আমাকে মুসলিম মমিন করেছেন তিনি যে আমাকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন সেই জন্য আমি গৌরব বোধ করি যে আল্লাহকে আমি সেজদা করছি আর যে ব্যক্তি আল্লাহকে সেজদা করে না পাঁচ নামাজ পড়ে না সে জব্বার সে আনিদ তার সামনে কোরআন সন্ন্যার কথা পৌঁছে যায় তারপর মানতে রাজি হয় না যে ব্যক্তি আল্লাহ পাকরাবুল্লামের জমিনে থেকে ওই সাড়ে তিন হাতের মাটি কবর মাজারকে সেজদা করে কবর মাজারের জন্য জবাই করে খাসি মরুক সেই ব্যক্তি হচ্ছে আল্লাহ পাকের সামনে অহংকারী আল্লাহর কাছে চাই না সে আল্লাহর অসহায় মৃত বান্দার কাছে চাইতে চায় নিজেও যদি নিজের মতো একটা জীবিত লোকের কাছে দশটা টাকা চাইতো তো পেত কিন্তু এই মৃত লোকের কাছে তো তাও পাওয়া যাবে না এরা হলো সবচেয়ে বড় অহংকার যারা আল্লাহর সামনে অহংকার করেছে আর তারপরে মানুষের সামনে যে অহংকার করেছে তারা অহংকারী তো এই জন্য এতে সমস্ত ওই শ্রেণীর লোকেরা যারা আল্লাহ পাকের এবাদত করেনি এবাদত করতে অস্বীকার করেছে অথবা এবাদত করেনি জীবন কাটিয়ে দিয়েছে বিনা তৌবায় বিনা সংশোধনে মরে গেছে এদের জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে অবেকুল্লে মান্দা বিশেষ করে এখানে মুশ্রিকের কথা উল্লেখ করেছেন রসুল্লাহাম যে জাহান্নাম বলে অবিব করলেমান দায় মা আল্লাহ এলাহান আখার আল্লাহর সাথে অন্য উপাস্যকে যারা ডেকেছে যার কাছে দোয়া করেছে যে বলেছে ইয়া গাউসুল আজম মাদাদ যে বলেছে ইয়া জিলানি মাদাদ ইয়া খাজা বাবা মাদাদ আল্লাহ ছাড়া অন্যকে ডেকেছে উদ্ধার করতে পারে তার এই মৃত বাবা উদ্ধার করতে পারে অবিকুল্লেমান দা মা আল্লাহ ইলাহান আখার আল্লাহর সাথে অন্য এলাহকে উপাস্যকে মাহবুদকে ডেকেছে যেই ব্যক্তি তার জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে জাহান্নাম বলবে অবিল মুসাউরিন আর যারা ছবি অঙ্কন করে যারা ছবি অঙ্কন করে মূর্তির মতো করে হোক অথবা কাগজে ধরেই হোক পেপারে হোক দেওয়ালে হোক রাস্তাঘাটে হোক যারা ছবি অঙ্কন করে প্রয়োজনের ছবি যে প্রয়োজন ছাড়া চলা যায় না আজকালকার জামানায় তার বেশি যারা অতিরিক্ত ছবি অঙ্কন করে তাদের জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে ছবি অঙ্কন করা এই জন্য বড় পাপ কাবিরা গুনা যে এই ছবি অঙ্কন হচ্ছে সিরকের রাস্তা প্রতিমা পুতুল পূজা শুরু হয়েছে এই ছবি অঙ্কন থেকে রমাহ তিরমিজি হাদিসটি তিরমিজিতে আছে এবং হাদিসটি সাহি এখন আপনাদের সামনে আলোচনা করব জাহান্নামের শিকল সম্পর্কে বেড়ি সম্পর্কে এবং জাহান্নামের যে আল্লাহ পাকরবুলের পক্ষ থেকে হাতুড়ি রয়েছে কোরআনে কেনিম আল্লাহ পাকরমের হাতুড়ির কথা উল্লেখ করেছেন এসব আজাবের যন্ত্র সেসবের কথা আল্লাহ কোরআন করিমের বেশ কিছু আয়াতে উল্লেখ করেছেন কয়েকটি আয়াত আপনাদের সামনে পেশ করবো আল্লাহ পাকের সাদ করেছেন ইন্না আতাদনা লিল কাফেরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা সুরায় দাহারের আয়াত নম্বর চার মহান আল্লাহ সাদ করছেন নিশ্চয় আমি তৈরি করে রেখেছি কাফেরদের জন্য সালাসেলা জিনজির ও আগলাল এবং যে গলায় লাগানো হয় পায়ে লাগানো হয় হাতে লাগানো হয় এগুলোকে সিলসিলা বা সালাসেল বলা হয় আর আগলাল যা গলায় গলায় লাগানো হয় ওয়াসাইরা এবং উত্তপ্ত জ্বলন্ত আগুন আমি তৈরি করে রেখেছি আল্লাহ আকরাবুল আলম জাহান্নাম তৈরি করে রেখেছেন আজকাল একটি মানুষ যদি দুনিয়ায় কোথাও আত্মগোপন করছে তাকে সারা দুনিয়ার শক্তি খুঁজে পায় না আর আজকাল এক শ্রেণীর মূর্খ লোকেরা বলে যে জাহান্নাম যদি তৈরি আছে আছে কোথায় আরে আটলান্টিকের ভিতরে খবর রাখো হ্যাঁ প্রশান্ত মহাসাগরের ভিতরে খবর রাখো যে স্থল আছে সেই স্থলে কত পাহাড় পর্বতমালা আছে হিমালয় আছে তারা খবর রাখো কোথায় কোন গুহা আছে কি আছে তাহলে এগুলি যখন খবর রাখো না তারপর নামের খবর কোথা থেকে রাখবে এক লাখ চব্বিশ হাজার বেশি পাইগম্বর আম্বি এবং রসুলগণ যে সংবাদ দিয়েছেন তাকে মিথ্যা হইতে পারে <clears throat> আল্লাহ ফাকরুল আলমিন আরো এরশাদ করেছেন সুরা মোমেনে বা সুরে গাফির তার অপর নাম হচ্ছে সুরে গাফির এজিল আগলালফি আনা কহিম তাদের গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে সাবুন আর জিঞ্জির দিয়ে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে সাবুন তাহলে কাফেরদেরকে বিভিন্ন রকম ভাবে নিয়ে যাবে তার মধ্যে নিয়ে যাওয়ার কথা আল্লাহ করার উল্লেখ করছেন যে পায়ে জিঞ্জির লাগিয়ে কড়া লাগিয়ে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে ফিল হামিম কোথায় নিয়ে যাওয়া হবে গরম উত্তপ্ত পানির দিকে নার ইউস তারপরে জাহান নামে উত্তপ্ত আগুন জ্বলন্ত আগুনে তাদেরকে নিক্ষেপ করে দেওয়া হবে সুরায় গাফের বা সুরায় মোমেন আয়াত নম্বর একাত্তর বাহাত্তরে আল্লাহ ফাকরবুল আলমিন আরো বেশ কিছু আয়াত রয়েছে সংক্ষেপে আপনাদের সামনে এই বিষয়গুলি তুলে ধরছে যে বিষয়টি বলছি যে জাহান নামে বিভিন্ন শাস্তির কথা আল্লাহ পাক আরো এরশাদ সুরা মোজাম্মেলে ইন্না লাদাইন আনকাল জাহিমা নিশ্চয়ই আমার কাছে রয়েছে শিকল আনকাল নাকালের বহু বচন শিকল রয়েছে ও জাহেমা এবং জাহান্নামের আগুন রয়েছে ও তামান খাদ্য রয়েছে জাহান্নামীদেরকে আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছেন তোমাদের জন্য খাদ্য রয়েছে কেমন খাদ্য যা তিন এমন খাবার যে গলায় যখন আটকিয়ে যাবে তখন ঢোক গিলতেও পারবে না আর উগলিয়ে ফেলতেও পারবে না একে বলা হয় যা গুসা কাটা ইলিশ মাছের কাটা যদি লেগে যায় শক্ত কাটা বা অন্য মাছেরও হতে পারে যদি এখানে লেগে যায় নিচেও নামাইতে পারেন না আর ওপর দিকে যদি দুনিয়াতে এইরকম কত রকমের কাঁটা আছে কত রকমের কণ্টকযুক্ত গাছ আছে সেগুলি যদি এরকম হয় তাহলে জাহান্নামের যে গাছ কণ্টকযুক্ত গাছ সেগুলির অবস্থা কেমন হবে তো আল্লাহ ফাকরুল আলমিন এসাদ করেছেন যে অত আমান যা গুসা এমন খাবার হবে যা গিলে ফেলতে পারবে না ঢোক গিলতেও পারবে না আর উগলে ফেলতেও পারবে না ও আজাবান আলিমা এবং যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে কঠোর শাস্তি রয়েছে আল্লাহ ফাকরাবন সুরায় হাক্কাতে আরো ইরশাদ করছেন খুজুহ ফাগুল্লুহ আল্লাহ পাকের আদেশ হবে ধরো এদেরকে এই জাহান্নামীদেরকে ধরো খুজুহ ফাগুল্লুহ তার আগে আল্লাহ ফাকরবুল আলমিন উল্লেখ করেছেন ওই পাপিদের কথা সুম্মাল জাহিমা সাল্লু তারপরে জাহান্নামে তাদেরকে ঢুকিয়ে দাও জাহান্নামে দাখিল করে দাও সোম্মাফি সিলসিলা তারপরে তাদেরকে শিকলে জিঞ্জিরে বেঁধে দাও জিঞ্জির কেমন সব নাজিরা যা হচ্ছে সত্তর গজ লম্বা সব ও নাজিরা সত্তর গজ লম্বা জিঞ্জিরে শিকলে তাদেরকে শিকলাবদ্ধ করে দাও ফসলুকু বেঁধে দাও তাদেরকে আল্লাহ ফাকরবিন সুরা হজের আয়াত নম্বর একুশে বাইশে এরশাদ করেছেন ওয়ালাহু মাকামে অমিন হাদিদ জাহান্নামীদের জন্য জাহান্নামের হাতুড়া হবে মাকামে একটি হাতুড়া নয় অনেক হাতুড়া বহু বছর আল্লাহ উল্লেখ করেছেন জাহান্নামের হাতুড়া হাতুড়া দিয়ে পিটুনি দেওয়া হবে ছোট্ট একটি হাতুড়ি যদি মাথায় পড়ে তাহলে আপনার অবস্থা খারাপ দুনিয়াতে আর আল্লাহ ফাকরবুল আলমিনের জাহান্নামের হাতুড়া দিয়ে ঠুকা হবে কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা যখন জাহান্নাম থেকে বের হওয়ার ইচ্ছা করবে মিন গাম্মিন অশান্তিতে এবং এই আজাবে ওইদু ফিহা তাদেরকে জাহান্নামের হাতুড়ি দিয়ে ঠুকে পিটিয়ে আবার ফিরিয়ে দেওয়া হবে জাহান্নামে অজুকু এবং বলা হবে অজুকু আজাব আল হারিক জ্বলন্ত আগুনের আসাদন গ্রহণ করতে থাকো জ্বলন্ত আগুনের আসাদন গ্রহণ করতে থাকো আল্লাহ ফাকরবুল আলমিন জাহান নামের গরম পানির কথা সুরা হজের আয়াত নম্বর উনিশে উল্লেখ করেছেন হ্যাঁ খাসমান ইখতাসামফি রব্বেহিম দুটি হক এবং বাতিলের দলের কথা আল্লাহ ফাকরুল আলমিন উল্লেখ করার পর বলছেন ফেল্লেজিনা কাফারু যারা কাফের মিন্না সিয়াব মিন্নার তাদের জন্য তৈরি করা রয়েছে জাহান নামের আগুনের কাপড় আগুনের কাপড় হবে আল্লাহ আকবর কল্পনা করা যায় দুনিয়াতে যে আগুন দিয়ে কাপড় তৈরি করা আগুন দিয়ে আল্লাহ ফাকরাবুল আলমিন কাপড় তৈরি করবেন আগুনের কাপড় পরাবেন ইউসাবিন হামিম শরীরে যে কাপড় এসে সে হচ্ছে আগুনের কাপড় আর ওপর থেকে আবার মাথার ওপর থেকে তাদের মাথার ওপর থেকে গরম পানি হামিম গরম উত্তপ্ত পানি ঢালা হবে আল্লাহ ফাকরুল সুরা দোকান আয়াত নম্বর আটচল্লিশে এই গরম পানি সম্পর্কে সুব্বু ফৌকার আসমিন আজাবিল হামিম তারপরে হে ফেরেস্তারা তারা তাদের মাথার উপর গরম পানি ঢেলে দাও ইউসারোবেহি মাফি বতু বতুনেহি মলজুলুদ যখন গরম পানি মাথার ওপর থেকে ঢালা হয় ইউসার মাফি বতু নেই পেটে যা আছে সবকে গলিয়ে নামিয়ে দেবে নাড়ি বুড়ি সব গলিয়ে নামিয়ে দেবে জাহান্নামের রক্ষী যাদেরকে জাহান্নামের খাজেন বলা হয়েছে কোরআনের ভাষায় বা খাজানা বলা হয়েছে খাজেনের বহু বচন জাহান্নামের রক্ষী বা জাহান্নামের প্রহরী যারা আল্লাহ পাক কোরআন করিমে তাদের সম্পর্কে সাদ করছেন খাজানাতে জাহান্নাম জাহান্নামীরা জাহান্নামের রক্ষীদেরকে দরখাস্ত করবে দরখাস্ত করে ভাবে যে এদেরকে দরখাস্ত করে যদি হালকা করা যায় কারণ দুনিয়াতে এরা আসামি ছিল জেলে থেকেছে আর জেলে থেকে তারা পয়সা ঘুষ দিয়েছে ওই জেলের যারা গেটের প্রহরী তাদেরকে অথবা জেলের ভিতরে যারা পাহারায় আছে তাদেরকে আর থানাতে যারা পাহারায় আছে যারা ধরে নিয়ে গেছে তাদেরকে কিছু ঘুষ ঘাস দিয়েছে দিয়ে হয়তো তাদের ফ্যাসিলিটি সুযোগ সুবিধা জেলের মধ্যে নিয়ে নিয়েছে অথবা জেল থেকে বেরিয়ে গিয়েছে অনেকে পলাতক জেল থেকে হচ্ছে না ঘুষ দিয়ে ভাবছে যে এসব তো চলেছে তো দেখি এখানে দরখাস্ত করে জাহান নামে রক্ষীদের কাছে দরখাস্ত করবে রব্বা কম তোমাদের রবের কাছে একটু দোয়া করো ইউখাফিফ আন্না ইয়মা মিনাল আজাব এদের সাথে একটু খাতির টাতির জমিয়ে যদি একটু হালকা করা সম্ভব হয় এদেরকে দিয়ে আল্লাহকে বলাই তোমাদের রবকে বলো ইউখাফিফ আন্না ইয়মা মিনাল আজাব একদিন তো আমাদের আজাব একটু হালকা হোক আল্লাহ পাক আলমিন বলছেন সুরায় গাফের মানে সুরায় মমিন আয়াত নম্বর পঞ্চাশ পঞ্চাশে কালু আওয়ালাম তাকো তাঁতিক রসুলুক মিলবাইয়ে নাথ তোমাদের কাছে রসুলরা স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসেনি কোরআনে করিম তোমাদের কাছে আসেনি রসুল্লাহামের হাদিস তোমাদের কাছে আসেনি স্পষ্ট ভাবে দিন তোমাদের কাছে পৌঁছেনি মুশ্রিকরা তাদেরকে বলা হবে সুস্পষ্ট দিন তহিদের কথা আসেনি তোমরা ওই দুর্গার মতো দরগা পূজা করেছো কোরআন আসেনি তোমাদের ঘরে ঘরে ঘরে সাজিয়ে রেখেছিলে কোরআন বেনামাজি শুধু কোরআন দিয়ে বরকত হাসিল করেছিলে কোরআনের প্রয়োজন যেদিন মা মরবে যেদিন বাপ মরবে সেই দিন হ্যাঁ মৃত সজ্জায় পড়ে আছে সুরে আসিন পড়ার জন্য তখন প্রয়োজন হয়েছে আর সারা জিন্দিগি কোরআন শিখারও প্রয়োজন হয়নি আর কোরআনের আল্লাপাক যে আসমানি সিলেবাস নাজিল করেন তার প্রতি আমল করারও প্রয়োজন হয়নি আমাদের দেশের অবস্থা এইরকমই শতকরা নব্বই থেকে পঁচানব্বই মানুষ তারা কোরআন শিখে না কি জন্য যে কোরআনের প্রয়োজন ওই ওই মৃত্যুর সময় হবে আর ওই সময় তো হুজুরদেরকে হাফিজদেরকে কারিদেরকে তো ভাড়াই পাওয়াই যাচ্ছে বিশেষ করে পয়সাওয়ালা নেতৃস্থানীয় ব্যক্তি তারা কোরআন শিখাকে নিষ্প্রয়োজন মনে করে শিখে না যদি এরা ভাড়াই না যেত অল্প পয়সায় কোরআন বিক্রি না করতো তাহলে কমের পক্ষে ওই বিদাতি পড়া পড়ার জন্য আর ওই ওই যেদিন মরতে পড়েছে সেই দিনের জন্য কোরআনটা একটু শিখাইতো ছেলে মেয়েদেরকে যারে তোর মা মরবে তখন কি কোরআন পড়বে জি ভাড়াই তো পাওয়া যায় না কিন্তু ভাড়াই পাওয়া যায় আমাদের দেশে সুতরাং পয়সাওয়ালা লোকেরা ওরা প্রভাবশালী লোকেরা সমাজের কোরআন শিখায় না কোরআন শিখে গরিব মানুষ একেবারে যারা আমাদের সমাজের ওরা কোরআন শিখে আর ওকে আবার পেটের ব্যবসা বানিয়ে নিয়েছে কেউ মরলেই সুবিধা তাহলে এরা দোয়া করতেই থাকবে যে লোক মরুক অসুস্থ হোক তাহলে কোরআন খানিতে ডাকবে তো যাই হোক এই জন্যই বলছি বারবার করে যে এই কোরআন খানি রসুলের আদর্শ নাই নবী করিম সাল্লা সাল্লামের সামনে তার কয় মেয়ে মারা গেছে হ্যাঁ? তিন মেয়ে মারা গেছে কোন এক মেয়ের জন্য নিজে কমপক্ষে বসে বসে কোরআন পড়েছেন যে এটি আমার মেয়েকে বক্সাইলাম অপরকে দিয়ে ভাড়া করা দূরের কথা যে বাবা আবু বকার ওমার ওসমান আলী এইসব তোমরা সবাই মিলে একটু কোরআনটা খতম করে দাও এটা একটা ঘটনা একটা প্রমাণ করেন দেখি কোন হাদিসে তাহলে বিদাতি নব আবিষ্কৃত তরিকা ভাড়াই কোরআন পড়া কোরআন পড়বে ঘরে এবং এবাদতের জন্য পড়বে প্রত্যেক অক্ষরে দশ নেকি পাবো সেই জন্য আমার আখেরাতের সম্বল বাড়াবো সেই জন্য কোরআন তেলাওয়াত করবে এবং কোরআন তেলাওয়াত আরো এর চাইতে আগের পর্যায়ে হচ্ছে কোরআন বুঝে পড়বে কোরআন নিয়ে গৌরব ফিকির করবে গবেষণা করবে গবেষণা মানে শুধু সায়েন্টিফিক গবেষণা নয় আল্লাপা কি বলেছেন আমাকে আমার অবস্থা কি আমি কি কোরআনই জীবন যাপন করছি না কোরআন থেকে আমার জীবন অনেক দূরে রয়েছে সুতরাং আমাকে এগিয়ে আসতে হবে অগ্রগামী হইতে হবে এ হচ্ছে তাদাব্বর যা আল্লাহ কোরআন এখানে বলছে আফালা তাদাব্বরুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা তারা কোরআন নিয়ে তাদাব্বর করে না গৌরব ফিক্রি করে না তাদের অন্তর কি তালা লেগে আছে নাকি কোরআন দিয়ে তাদের সংশোধন কেন হয় না কোরআনকে আল্লাহ শেফা রোগের আরোগ্য হিসাবে নাজেল করেন কোরআন দিয়ে তাদের রোগ ভালো হয় না কেন অন্তরের রোগ আর তাদের আমলের রোগ চরিত্রের রোগ কেন ভালো হয় না তাদের তোমাদের স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে তোমাদের কাছে আসেনি জামানা জামানা চলে যাওয়ার পরে কেরাম তোমাদের কাছে হাদিসের কথা কখনো বলেনি কখনো নামাজের কথা কখনো দিনের কথা কখনো হারাম থেকে বেঁচে থাকার কথা কখনো হালাল রুজির কথা কখনো শোনি কালু বালা তারা বলবে হ্যাঁ শুনেছি কালু তখন এই জাহান্নামের প্রহরী যারা জাহান্নামের যারা রক্ষী তারা বলবে ফাদু চিৎকার করতে থাকো চিল্লাতে থাকো অমা দু আউল কাফের না ইল্লাফি দলাল কাফেরদের এইরকম ডাক কোনো কাজে আসবে না সে দলাল ভুল পথে থাকবে চিরকাল চিল্লাতে থাকবে নামে কিন্তু তোমাদের কোনো কথা শোনা হবে না আল্লাহ ফাকরবুল আলমিন জাহান্নামের একটি নাম উল্লেখ করেছেন সাকার এই সাকার নাম যে এই জাহান নামে যাবে কারা কোরআনে কারিমে কাদের কথা উল্লেখ করেছেন সুরায় মুদাস্তের বলতে পারেন প্রথম বেনামাজি প্রথম বেনামাজি ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার জাহান্নামে কেন তোমরা সাকার জাহান্নামে কেন কালু তারা বলবে লামনাকু মিনাল মুসাল্লিন আমরা নামাজ পড়তাম না মুসল্লি ছিলাম না মুসাল্লি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মুসল্লি তারাই যারা পাঁচ অক্ত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলমেন পাঁচে সাড়ে চার কবুল করবেন না পাঁচ অক্ত নামাজের সতেরো রাখাত আল্লাহ প্রথম হিসাব নেবেন তারপরে আপনার বেতর তারপরে সন্ন্যত তারপরে নফল আপনার থাকে আপনার আরো মর্যাদা বাড়বে না হলে আল্লাহ পাক নফল সম্পর্কে জিজ্ঞাসা করবেন না যারা অজ্ঞতার সাথে নামাজ পড়ে তারাও নফলকে ফরজের মতো করেই পড়ে আর ওই সমাজের যারা অজ্ঞ তারা যারা বেনামাজি তারা পড়ে না তো কিছুই পড়ে না কুকুর অবস্থায় জীবনযাপন করে সতর রাখাত নামাজ আল্লাহ দিনের রাতে যেভাবে ভাগ করে দিয়েছেন ওইভাবে আদায় করতে হবে তাহলে আল্লাহ পাকের কাছে জবাব দিতে পারবে এবং সাকার জাহান নাম থেকে বাঁচবে আর না হলে জবাব দিবে সেই দিন জাহান নামে কেন তোমরা কালুল্লাম না কমিনাল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না প্রথম কারণ এটি দ্বিতীয় কারণ মুসলিমদের জাহান নামে যাওয়ার কারণ তাহলে বোঝা যাচ্ছে ওয়ালাম না কোনো মিসকিন আমরা মিসকিন দরিদ্রদের অন্ন দিতাম না মানে জাকাত দিতাম না আজকাল মুসলিম সমাজের অধিকাংশ জাকাত দেয় না জাকাত দেয় না অধিকাংশে আল্লাহাক বলছেন সাউসলি হে সাকার তাদেরকে আমি জাহান নামে নিক্ষেপ করব দাখিল করব অমা আদারা কামা সাকার আল্লাহ বলছেন সাকার জাহান্নাম জানো কি লাতুবকি ওয়ালা তাজার কোনো কিছু অবশিষ্ট রাখবে না কিছু ছেড়েও দেবে না ওই জাহান্নামীদের শরীরের কোনো কিছুই ছেড়ে দেবে না ওপর থেকে ভেতর পর্যন্ত হৃদয় পর্যন্ত সবকিছু জ্বালিয়ে দেবে লাউাহাতুল্লিল বাসার শরীর মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে লাউাহা লাউাহাতুল্লিল বাসার মানুষের চামড়াকে ঝলিয়ে দিবে ঝলসিয়ে দিবে আল্লাহ তারপরে বলছেন আলাইহা তিস আত আসার এই জাহান্নামের রক্ষীদের সংখ্যা হচ্ছে উনিশ জন আলাইহা তিস আত আসার জাহান্নামের রক্ষীদের সংখ্যা উনিশ জন এটি একটি পরীক্ষার বিষয় আল্লাহ পাক বলছেন অমা জাহান্লা ইদ্দা তাহম ওমা জাল সাহাবান্নার ইল্লা মালাইকা জাহান্নামের রক্ষী এরা হচ্ছে ফেরেশতা মালাইকা এরা কোনো জিন নয় এরা কোনো মানুষ নবী রসুল নয় ইল্লা মালাইকা ওমা জাল ইদ্দাতামিল্লা ফিতনাতান লিল্লাযিনা কাফারু এই সংখ্যায় কাফের যারা সন্দিহান তাদের জন্য একটি ফিতনার কারণ পরীক্ষার কারণ কিন্তু মমিন মমিনের ইমান আরো বেড়ে যায় সুহান আল্লাহ এ বিশাল জাহান্নামের রক্ষী অনিশ জন আল্লাহ ফাকরুল আলম তৈরি করেছেন আল্লাহ যা বলেছেন তা সত্য আল্লাহ ফাকরুল তার শেষ খানে সুরা মুদাসের আয়ত নম্বর একত্রিশে বলছেন অমায়া আলম জনুদা রব্বেকা ইল্লাহু আল্লাহ পাকে সেনাবাহিনীর সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না দুনিয়ার সেনাবাহিনীর সংখ্যা মানুষের সংখ্যায় যখন জানা আছে পাঁচশো কোটি বা ছয়শো কোটি বা ইত্যাদি তাহলে সেনাবাহিনীর সংখ্যা জানা আছে প্রত্যেক দেশে কত সেনাবাহিনী আছে কিন্তু আল্লাহ পাকের সেনাবাহিনী জুনুদ সৈনিকের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে অমায় আলম জুনুদা রব্বেকা হে নবী তোমার রবের যে সেনাবাহিনী তাদের সংখ্যা ইল্লাহু আল্লাহ ছাড়া কেউ জানে না আলীল বাসার এতে সারা বিশ্বের মানবতার জন্য রয়েছে উপদেশ যারা উপদেশ নেবে তারাই উপদেশ থেকে উপকৃত হবে আল্লাহ ফাকরফের জোখরফের আয়াত নম্বর সাতাত্তর আটাত্তরে এরশাদ করেছেন যে এই যে জাহান নামের রক্ষীরা আছে এই রক্ষীদের যে নেতা ওদের চিপ প্রধান তার নাম হচ্ছে মালিক চিল্লে এক পর্যায়ে মালিককে বলবে যে আচ্ছা এদেরকে বলে তো হইল না তো দেখি যদি ওই প্রধানকে বলে যদি হয় জাহান্নামীরা চিল্লাবে বলবে যে ওয়া না দাও ইয়া মালিকু চিল্লে চিৎকার করে বলবে হে মালিক লিয়াকি আলাইনা রব্বকা জাহান্নাম থেকে তো বের হইতে পারবো না তো লিয়াকি আলাইনা রব্বকা আমাদের মরণ করে দিক আল্লাহ তোমার রব আমাদের মরণ করে দিক আর বাঁচতে চাই না দুনিয়াতে পেটের যখন আমার দেশের মানুষদের এককালে ব্যথা হইতো যখন অপারেশন ছিল না ছোট কালে শুনতাম যখন পেটের ব্যথা উঠতো তখন হাই রে বাপরে মরে যেতাম মরে গেলে ভালো আর কত লোক তো আত্মহত্যা করেছে কে বিষ খেয়ে কে আর কিছু করে আত্মহত্যা কত এরকম করে দুনিয়ার সামান্য যাবে কেউ ঋণে পড়ে গিয়ে কেউ আর কিছুতে কেউ স্বামী স্ত্রীর আর ঝগড়া বিবাদে কত কে আত্মহত্যা করছে দুনিয়ার সামান্য কষ্টে আত্মহত্যা করছেন ওখানে মত চাইবেন মত আসবে না লেখ যে আলাইন রব্বক হে মালিক হে জাহান নামের প্রধান আপনার রব কোন ফয়সালা করুক মানে মতের ফয়সালা করুক আমাদের মত হয়ে যাক কিন্তু আল্লাহ তো মতকে জবাই করে দিয়েছেন নবী করিম সাল্লাহাম ইসলাম সাদ করেছেন সহি বুখারিতে হাদিস রয়েছে যে জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামীদেরকে জাহান্নামে যখন নিক্ষেপ করে দেওয়া হবে তখন ইউতাবিল মতে আলা সুরাতে কাবস মদকে নিয়ে আসা হবে একটা দুম্বার আকারে আর নিয়ে আসার পরে ডাক দেওয়া হবে আহলাল জান্না হে জান্নাতিরা তাকিয়ে দেখবে ভয়ে ভয়ে জান্নাতিরা বলে ডাকছে আবার এখান থেকে বের করে নিয়ে যাবে নাকি আল্লাহ জানে এত সুন্দর নিয়ামত যদি ছুটে যায় তো মুশকিল আবার জাহান্নামীদেরকে যখন ডাক দেবে ইয়া হে জাহান্নামীরা এদের একটু আশা ফিরে আসবে যে ডাক দিয়েছে মানে হয়তো হালকা হইতে পারে কোন একটা নতুন হুকুম হইতে পারে এ আশা করবে এরা একটু ভয়ে ভয়ে থাকবে আল্লাহ বলছেন দেখো এখন জবাই করে দেওয়া হবে তারপরে বলা হবে ফালা মৌত এখন চিরকাল থাকবে আর কোনো মত হবে না হলুদুন ফালামত নামের দেখে না হলুদুন চিরকাল থাকবে এখানে অবস্থান করে ফালামত কোনো মত আসবে না জ্বলতে থাকবে জ্বলতে থাকবে কিন্তু মত আসবে না মত আসলে তো আরাম পেয়ে গেল এই জন্য জাহান নামে কোনো মত নেই জান্নাতে যদি মত চলে আসে তাহলে তো মতের কথা স্মরণ হইলে তো ভালো ভালো ভালো ভালো নিয়ামত ভালো ভালো অট্টালিকা ভালো নেতৃত্ব ওয়াসাদের হয়ে যায় তাই না বৃদ্ধ বয়সে আশি বছর নব্বই বছর বয়সে নেতৃত্ব রাষ্ট্রপতি হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে আর পেটে যখন ব্যথা উঠে যে আজকে মরে যেত গেল সবকিছু গেল তাই না তো মত এমন এক জিনিস যাকে বলা হয়েছে হচ্ছে হাজেমুল্লাজাদ যত লজ্জত আছে যত স্বাদ আছে সমস্ত স্বাদ নষ্ট করে যখন মতের কথা মনে আসে আজকে যদি মরে যায় এত সুন্দর আমার ছেলে মেয়ে দেখতেই পেলাম না কি হইল না হলে কি হবে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে যারা এইসব স্বপ্ন দিকে বসে আছেন তাই না সমস্ত সাথ শেষ সমস্ত সাথ শেষ দুনিয়ার তো আল্লাহ ফাকরাবুল আলমিন এরশাদ করছেন যে তারা বলবে মালিককে দরখাস্ত করবে তখন ওই মালিক জবাব দিবে কালা ইন্নাকুম মাকে শুন তোমাদেরকে এখানে চিরকাল থাকতে হবে জাহান্নামি ইন্নাকুম মাকে শুন লাকাত যে না কম্বিল হাক্কে আল্লাহ বলবেন তোমাদের কাছে আমি সত্য পাঠিয়েছিলাম তোমাদের কাছে সত্য পাঠিয়েছিলাম হক পাঠিয়েছিলাম করবে রসুল বলে করবে সৎকর্ম করবে পাপ থেকে বেঁচে থাকবে সততার করবে কমলিল হন কিন্তু হে মানুষ তোমাদের অধিকাংশই হককে ঘৃণা করেছে সত্যকে উপেক্ষা করেছে সুতরাং তোমাদের জন্য আজাব এখন আপনাদের সামনে আলোচনা করব শেষখানে জাহান্নামীদের খাবার এবং পানীয় সম্পর্কে জাহান্নামীদের খাবার এবং পানীয় সম্পর্কে সুরাম মুজাম্মেলের একটা আয়তের একটা অংশ আপনাদেরকে শুনেছি তাহলে জাহান্নামীদের খাদ্য হবে কিন্তু এমন খাদ্য যা নিচেও নামবে না আর যখন মানুষের নিচে না নামে তখন কি করে বমি করে বের করে দেওয়ার চেষ্টা করে যদি কাঁটা এটকে যায় গলায় তাহলে প্রথম কি করবেন ভাত দিয়ে হোক আর রুটি দিয়ে হোক যেভাবে কলা খেয়ে হোক চাপ চাপ দিয়ে কোন রকম নিচে নামাইতে পারি কিনা নিচে যখন নামাইতে পারছেন না তখন চেষ্টা করবেন যে উগলে দিতে পারি কিনা উগলাতে পারছেন না আজ ভিতরে সবকিছু বমি করে দিয়ে উঠিয়ে দিতে পারি কিনা চেষ্টা করেন না দুনিয়াতে এইরকমই নামীরা চেষ্টা করবে আল্লাহ বলছেন যা গুসা এমন খাবার যা এদিকেও নামবে না আর ওইদিকেও আসবে না ফিরে কঠোর শাস্তি হবে এই শাস্তি খাবারের শাস্তি খাবারের আজাব আল্লাহ পাক রবের সুরে গাছিয়ার আয়াত নম্বর ছয় সাতে এরশাদ করেছেন লাইসালাহমন ইল্লামিন দরি জাহান্নামীদের কথা আল্লাহ পাক উল্লেখ করে বলছেন তাসলা হামিয়া উত্তপ্ত আগুনে তারা প্রবেশ করবে আমন তাদের খাবার হবে দরি দরি কণ্টক যুক্ত খাবার কাঁটাওয়ালা খাবার হবে এবং অত্যন্ত তিক্ত হবে তিতা আর এই খাবার জাহান নামের খাবারের আল্লাপাক দুটি গুণ উল্লেখ করেছেন লাউসমেনু ওয়ালায়ুগনি মিনজু যা স্বাস্থ্যকর হবে না যে শরীর খেয়ে ভালো হবে ওয়ালায়ুগনি মিনজু আর তাতে খিদাও দূর হবে না তাহলে জাহান্নামি খাবারের দুটি গুণ দুনিয়াতে কিছু খাবার এমন আছে যা এক শ্রেণীর লোকেরা খায় অবুজ লোক খায় যারা নিজের স্বাস্থ্যের কথাও বুঝে না যে আমার জন্য ভালো না মন্ধ অপরের কথা তো বুঝে না যে অপরের কি ক্ষতি করলাম নিজের কথাও বুঝে না ওরা খায় ওগুলি জাহান্নামি খাবার মানে জাহান্নামের এই দুই যে গুণ আছে ওই খাবারের গুণগুলি পাওয়া যায় বলতে পারেন ওই খাবার কি এই ধূমপান বিড়ি সিগারেট বি সিগারেট খেয়ে না শরীর স্বাস্থ্য ভালো হয় যে পান করে সে নিজেও জানে আর প্যাকেটেও লিখা আছে তাই না লাইসমেন স্বাস্থ্যকর নয় তাহলে আর মেনজু আর খিদাও দূর হয় না যতই দামি সিগারেট খাক না কেন যতই বেশি বিড়ি পোকাক না কেন কিন্তু এতে খিদা দূর হবে না শরীরের না স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো আর না খিদাই দূর হবে যে খিদা দূর করার জন্য খাবার খায় মানুষ ভাত খায় রুটি খায় তাতে ভিটামিন আছে স্বাস্থ্যকর আর একটা পেট ভরবে আর ভিটামিন যদি কমও থাকে অনেক সময় পান্তা ভাত আমরা পান্তা ভাত খাওয়া জাতি পান্তা ভাত অনেকে খাওয়াকে নিজের সভ্যতায় মনে করে আবার পান্তা ভাতে ভিটামিন লেস হইলেও কম পেটটা তো ভরছে পেটটা তো ভরছে বাসি ভাত বাসি হয়ে গেছে ভিটামিন লেস হয়েছে কিন্তু পেট ভরছে তাহলে একটা তো গরজ পাওয়া যাচ্ছে জাহান নামি খাবারে দুটোর মধ্যে কোনোটাই গরজ পাওয়া যাবে না ঠিক বিড়ি সিগারেটের দুটোর মধ্যে কোনো গরজই নেই না ভিটামিন আছে তাতে না স্বাস্থ্যের পক্ষে কোনো কাজে আসবে আর না খিদাই দূর হবে আল্লাহ পাক হিদায়ত করে এই রকম লোকদেরকে যারা বিড়ি সিগারেট জাহান্নামি খাবার দুনিয়াতে খেয়ে থাকে নিজেরও ক্ষতি করে থাকে অপরের ক্ষতি করে থাকে অর্থেরও ক্ষতি করে থাকে নিজের স্ত্রী ছেলে মেয়েরও ক্ষতি করে পরিবেশ দূষিত করে আল্লাহকে অসন্তুষ্ট করে রসুর উল্লাহ সাল্লা নাফারমানি করে এই জারি একরকমের খাদ্য দেওয়া হবে যা এই আয়াতগুলি দ্বারা প্রমাণিত হইল আর একটি খাবার দেওয়া হবে যেই খাবারের নাম হচ্ছে গাছাক গাছাক জাহান নামের একটি খাবার হচ্ছে গাছাক হাজা বলছেন সাদে যে এই হচ্ছে শাস্তি তারা আসাদন গ্রহণ করুক চাখুক হামিম গরম পানি এবং সম্পর্কে তাফসিরকারদের দুটি মত আছে যে এটি পানীয় না খাদ্যবস্তু কেউ কেউ বলেছে গাছাক আর গিসলিন একই জিনিস গাছাক এবং গিসলিন একই জিনিস বলা তো আমন ইল্লামিন আল্লাহ কোরআনে বলেছেন তো এই গিসলিন আর গাছাক আর এটি খাবার খাদ্য একরকমের যা অত্যন্ত তিতা তিক্ত হবে আর কেউ কেউ বলেছেন যে এক ধরনের পানীয় যা অত্যন্ত আজাবের হবে আল্লাহ ফাকরবুল আলমিন সুরায় নাবার আয়তে বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা আমি শুরুতে যখন আলোচনা শুরু করেছি বলেছিলাম যে ওখানে বেশ দশটির বেশি একুশ নম্বর থেকে শুরু করে ত্রিশ পর্যন্ত আল্লাহ পাক সেখানে জাহান্নামের খাবারের কথা পানীয়র কথা উল্লেখ করেছেন নাম প্রস্তুত করা রয়েছে লায়াজু কোন আফিহা বারদাওয়ালা সারাবা সেখানে না শীতলতা পাবে না পানীয় পাবে ইল্লা হামিমাম গাছাকা তবে গরম উত্তপ্ত পানি পাবে এবং গাছাক এই তিক্ত খাবার পাবে শেষখানে আল্লাহ বলছেন ফাজু কুফ নজিদ ইল্লা আজাবা ঈশ্বরান আবার আয়াত নম্বর তিরিশ তো এই গাছাকে একরকমের খাবার হবে আর একরকম খাবার কথা আল্লাহাক ইসলিন উল্লেখ করেছেন ফালাইসাহুনা হামিম আল্লাহ বলছেন যে এখানে জাহান্নামীদের কোনো বন্ধু থাকবে না কোনো দোস্ত নেই বন্ধু নেই যে সহযোগিতা করবে সাহায্য করবে সুপারিশ করবে না এখানে কেউ নেই ওলা তো আমন ইসলিন গিসলিন আর গিসলিন ছাড়া আর কোনো খাবার হবে না লায়াকুলহ ইল্লাল খাতেওনে গিসলিন আর গাসাক এগুলি খাবার জাহান্নামী খাবার খাবে কে বলছে গুনাগার যারা পাপ করেছে খাতে উন তারা তাহলে বোঝা গেল যে গুনাগার শুধু কাফের নয় পাপিষ্ট যারা মুসলিম সমাজের ফাঁসেক যারা কাবিরা গুনা করেছে এবং ওই অবস্থায় মারা গেছে আল্লাহ পাক যাদেরকে জাহান নামে আজাব দেবেন তাদের এসব খাবার হবে সুরায় হাক্কা আয়াত নম্বর পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ আল্লাহ পাক রব্বুল আলমিন এই গিসলিনের কথা উল্লেখ করেছেন আল্লাহ ফকরবুল আলমিন জাহান্নামীদের এক খাবার বা পানীয় যা উল্লেখ করেছে তা হচ্ছে পুঁজ জাহান্নামে যারা জ্বলছে জাহান্নামীরা তাদেরই রক্ত পুঁজ এর কথা উল্লেখ করেছেন যাকে কোরআনের ভাষা বলা হচ্ছে সদিদ সদ দিয়ে সদিদ সিন দিয়ে সদিদ মানে কঠোর সিন দিয়ে আর সিন দিয়ে সদিদ কুলু কৌলান সাদিদা মানে সঠিক সঠিক কথা বলো আর সদ দিয়ে সদিদ মানে হচ্ছে রক্ত পুঁজ আল্লাহ পাকের সাদ করেছেন সুরাই ইব্রাহিমের আয়াত নম্বর ষোলোতে মিম ওয়ারা এহি জাহান্নাম এদের পেছনে জাহান্নাম রয়েছে মানে একটু এগিয়ে গেলে মৃত্যুর পরে জাহান্নাম রয়েছে ওয়ুসকামি মাইন সদিদ এদেরকে পুঁজযুক্ত পানি দেওয়া হবে যখন পানি চাইবে পুঁজ দেওয়া হবে তাদেরকে পানীয় হিসাবে ইয়াতাজারাহু তা গিলার চেষ্টা করবে ওয়ালা একাদ ইউসিগহ কিন্তু গিলতে পারবে না কারণ তার সাথে যে খাবার থাকবে তা কণ্টকযুক্ত হাদিসে আছে যে প্রথম আল্লাহ খাবার দেবে দাঁড়িয়ে যে কণ্টকযুক্ত খাবার দেবে খাবার যখন এটকে যাবে দুনিয়াতে খাবারকে না আমার জন্য একটু পানি টানি চাই যে দেখি পানি দিয়ে হয়তো গিলবো তো চলে যেতে পারে কাঁটাটা তখন পানি চাইবে তখন আল্লাহ ফাকরবুল আলম তখন পুঁজযুক্ত পানিও দেবেন এই সাদিদ মনে হচ্ছে যে মত চলে আসলো আর বাঁচবো না মিনকুল্লে মাকান চারিদিক থেকে মতে ঘেরে নিয়েছে মানে সর্বনাশ হাই সর্বনাশ করব কি গলায় আটকে গেছে এদিকেও আসে না ওইদিকেও যাই না অমা হবে মাইয়েদ কিন্তু মরণ আসবে না মনে হচ্ছে যে গেলাম মরলাম কিন্তু মরণ আসবে না মরণকে ডাকবে যে মরে গেলে আরাম পেতাম হাই এই গলায় এই অবস্থা কাঁটা আটকে আছে আর এই গরম উত্তপ্ত আবার পুঁজ রক্ত মরণ কিন্তু আসবে না অমিম ওয়ারাহি আজাবন গালিজ বড় কঠোর আজাব রয়েছে তাদের জন্য আল্লাহ ফাকরবুল আলমিনের আরেকটি আজাবের খাদ্য রয়েছে এর গাছের খাদ্য জাক্কুম অত্যন্ত তিতা গাছ এবং এই গাছ আল্লাহ সৃষ্টি করে রেখেছেন জাহান নামের ভিতরে মহান আল্লাহ ইরশাদ করেছেন সুরায় দোকান ইন্না সাজারাতা জাকুমে তো আমুল আসিম নিশ্চয় জাকুম গাছ হচ্ছে গুনাগারদের খাবার গনাগারদের খাবার সুদখোরের খাবার বেনামাজির খাবার কাফের মুশেকের খাবার আর জাদুকরের খাবার রোজা যারা রাখেনি ফরজ রোজা তাদের খাবার জাকাত দেয়নি তাদের খাবার সুদ খেয়েছে ঘুষ খেয়েছে হারাম খেয়েছে তাদের খাবার মানুষ জুলুম করেছে আল্লাহর হকের ক্ষেত্রে জুলুম করেছে তাদের খাবার তো আমুল আসিম আল্লাহ বলে শুধু কাফের বলেননি আল্লাহ শুধু মুশরেক বলেননি বহুত্ববাদী বলেননি তো আমুল আসিম সমস্ত গুনাগারদের খাবার হচ্ছে এই জাকুম গাছ এই গাছ সম্পর্কে আল্লাহ পাক রবেন সুরায় সাফাতে আরো একটু লম্বা করে বলেছেন তার একটি অংশ আপনাদেরকে বলছি আল্লাহ পাক বলছে ইন্নাহা সাজারাতুন তাখরুজ ফি আসলিল জাহিম এই জাক্কুম গাছ জন্মিবে কোথা থেকে বা জন্মে আছে কোথা থেকে জাহান্নামের তলা থেকে ফি আসলিল জাহিম জাহান্নামের নিচে থেকে আর এই গাছ এত ভয়ঙ্কর গাছই যদি এত ভয়ঙ্কর হয় তাহলে তার খাবার কত ভয়ঙ্কর আর কত কষ্টদায়ক আল্লাহ বলছেন তালোহা এই গাছের যে ওপর ভাগ রয়েছে যেটাকে মুজ বলি আমরা না কি বলেন ওপর ভাগ যেটা ডগা কান্নাহু রউসু শয়াতিন মনে হচ্ছে শয়তানের মাথা শয়তানের মাথা আরবরা কোন ভয়ঙ্কর বস্তুকে বুঝাইতে হলে ভয়ঙ্কর জিনিসকে বুঝাইতে হলে শয়তানের মাথা বলে বুঝাইত কারণ শয়তান বলে ভয় ছিল মানুষের যেন আমার দেশের লোকদেরকে ভূত বলে এক যুগে ভূত ভূত খুব ভয়ের জিনিস তারপর এইভাবে ছোট বাচ্চাদেরকে নেকড়ে বাঘের ভয় দেখিয়ে চুপাইতো যখন কান্না করতো আমার দেশে ছোটকালে শুনেছেন না তো এই রকমই আরবদেরকে যখন কোন ভয়ঙ্কর জিনিস বোঝানো হইতো তখন বলা হইতো শয়তানের মাথা শয়তান এত ভয়ঙ্কর এই ধারণা একটা ছিল এই দিয়ে আল্লাহ পাকরবুল তাদেরকে বুঝিয়েছেন যে এত ভয়ঙ্কর হবে এই খাবার জাক্কুম গাছ যে তার ওপর ভাগ শয়তানের মাথার মতো আর এই জাহান নামে আল্লাহ ফাকরবুল আলমিন সৃষ্টি করে রেখেছেন এই মর্মে আর এক দুটি আপনাদেরকে হাদিস শোনাবো আবু দারদার জি আল্লাহ তালানহ বর্ণনা করছেন যে রাসুল উল্লাহ এরশাদ করছে ইউলকা আলা আহলেন নারিল জু জাহান্নামীদের খিদা লাগবে খুব খুব খিদা লাগবে ফয়াদেল মাহুম ফিহে মিনাল আজাব খিদার আজাব একদিকে আর জাহান নামে জ্বলছে ওর আজাব জাহান নামে জ্বলার মতো আজাব পেটের জ্বালার আজাব হয়ে যাবে কোন আজাব বরদাস্ত করবে এই পেটের খিদার আজাব জাহান নামের জ্বলার চাইতে কম আজাব থাকবে না এই আজাবে যখন লিপ্ত থাকবে ফায়াস্তাকি সুন ফরিয়াদ চাইবে চিৎকার করে ফায়োগাসন তাদের ফরিয়াদ পুরা করা হবে বেতামিন দারি মিন দারি যে খাবার দিয়ে লাইসমেন মিনজু না কাজে স্বাস্থ্যকর হবে না খিদায় দূর করবে তারপরে যখন আর কিছু খাবার চাইবে তখন এমন খাবার দেওয়া হবে যা গলায় গিয়ে আটকিয়ে যাবে ফয়াজ করুন তখন তাদের স্মরণে আসবে যে কানু ইজিজুন আল বিশ সারাব যখন আমাদের গলায় কিছু আটকিয়ে যেত তখন আমরা পানি টানি খেয়ে ভিতরে তলে নামাইতাম পেটের দিকে নামাইতাম ফায়াস্তাগিসুন তখন পানি চাইবে চিৎকার করে ফায়ুর ফাউলাইহিমুল হামিম গরম উত্তপ্ত পানি টকবক করে ফুটছে সেই পানি পেশ করা হবে বেকালালিবুল হাদিদ হাতে করে ফেরেস্তা নিয়ে যেতে দেবে না লোহার আঁকড়া দিয়ে ধরে নিয়ে গিয়ে দেওয়া হবে জাহান নামের আগুন আর জাহান নামের বাসনপত্র লোহার আকুড়া দিয়ে ধরে নিয়ে গিয়ে দেওয়া হবে ফাইজা দানাত মিন অজুহিম ওই পানপাত্র যেমনই মুখমন্ডলের কাছে আসবে সাওয়াত অজু হোম তাদের চেহারাগুলি সব ভুনা ভুনা হয়ে যাবে সুবাহ ভুনা ভুনা হয়ে যাবে ফাইজা দাখালাত বুতুন আহম তারপরে পেটে যখন যাবে কুত্তিয়াত মাফি বুতুন হিম পেটে যা কিছু আছে ছিন্ন ভিন্ন করে নাড়ি ভুঁড়ি সব পড়ে যাবে ফাইয়া ফায়াকুরুনা উদু খাজানাতা জাহান্নাম এখন জাহান্নামের দারোগাকে ডাকো জাহান্নামের যে রক্ষী রক্ষীদেরকে ডাকো ফাইয়া ফায়াকুলুনা তখন জাহান্নামের রক্ষীরা বলবে আলম তাকো তাতি কুম রসুল ও কুম্বিল বাইয়েনা যে আয়াত একটু আগে শুনালাম তোমাদের কাছে রসুলগণ আসেনি সুস্পষ্ট দলিল নিয়ে কোরআন আসেনি আল্লাহর কথা রাসুলের কথা তোমরা শোনি কালু বালা বলবে হ্যাঁ কাল ফাদু আমাদু আউল কাফিরিন ইল্লাফি দালাল খুব চিৎকার করতে কালফায়া উদু তাহলে এখন যে প্রধান আছে তাকে যে আলেন রব্বক মত হয়ে যাক বহুম এই মাকে শোন থাকো তোমরা চিরকাল থাকতে হবে তারপরে আমাস একজন মহাদ্দেশ তিনি বলছেন যে আমাকে বলা হয়েছে তাবা তাবেই তিনি বলছেন যে মালিককে যে জাহান নামের যে প্রধান তাকে যে ডাকবে আর এই জবাবের মাঝে হবে এক হাজার বছর ইন্না বাইনা দোয়া এহিম ওয়াবাইনা এজাবাতে মালিক ইয়াহম আলফা আমিন এক চিৎকার করে করে করে করে ডাকবে আর ডাকার পরে জবাব যে উত্তরে আসবে যে তোমাদের কাছে রসুল আসেনি এই উত্তরটাও আসবে এক হাজার বছর পরে এক হাজার বছর পরে কালফায়াকুল উদু রব্বাকুম এখন রবকে ডাকো মালিককে ডেকে হলো না আর জাহান নামের অন্য দারোগাদেরকে এদেরকেও রক্ষীদেরকেও ডেকে হলো না এখন আল্লাহকে ডাকো ফালা আহদুল খায়রমির রব্বিকুম আল্লাহর চাইতে ভালো আর কেউ হইতে পারে না আল্লাহ যদি এ মুসিবত দূর করে আজাব মাফ করে তাহলে হইতে পারে ফায়াকুল তখন আল্লাহর কাছে দরখাস্ত করবে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দালিন কোরআনে কারিমে আয়ত রয়েছে হে আল্লাহ গালাবাত আলাইনা শিকওয়াতুনা আমরা খুব বদমাইশ ছিলাম আমরা বদ প্রকৃতির মানুষ ছিলাম অকন্যা কমান দল আমরা পথভ্রষ্ট ছিলাম রব্বানা আখের জানা মিনা আল্লাহ একবার জাহান নাম থেকে বের করে দাও ফাইন ওদনা এরপরে যদি এরকম ভুল করি অন্যায় করে আসি ফাইন না জালেমন তখন আমরা জালেম সাব্যস্ত হবো খুব আজাব দিও আল্লাহ শাস্তি দিও কিন্তু আর ভুল করব না ফিরে আসতে চাইবে দুনিয়ায় কিন্তু তারপরে জবাব আসবে আল্লাহর পক্ষ থেকে শোনন কাল ফাইজি বহুম আল্লাহ পাক জবাব দিবেন ইকসাউফি হা লাঞ্ছিত পদ পদ দলিত হয়ে অপদস্ত হয়ে জাহান নামে থাকো ওয়ালা তুকাল্লেমন খবরদার কথা বলিও না চুপ করে থাকো কাল ফাইন দাজালিন কুল্লে খাই সর্বপ্রকারের কল্যাণ থেকে নিরাশ হয়ে যাবে যে আল্লাহর কাছেও পেলাম না তাহলে আর কোন রকমের রেহাই নেই ওয়াইন জাফির ওয়াল হাসরাত তখন চিৎকার করা শুরু করবে হায় আহতাস আফসুস করা শুরু করবে আর নিজের সর্বনাশ ডাকা শুরু করবে হাদিসটি তিরমিজিতে রয়েছে নবী করিম সাল্লামের আরেকটি হাদিস দিয়ে শেষ করছি জাক্কুম সম্পর্কে বলেছেন হাদিসটি আলম সহি বলেছেন তিরমিজিতে হাদিসটি আছে লাউ আন্না কাতরাতামিনা জাক্কুম জাক্কুম যে জাহান্নামের খাবার ওর এক ফোঁটা যদি পৃথিবীতে পড়ে যেত কোতেরাত ফি দারির দুনিয়া লাফসাদাত আলা আহলি দুনিয়া মা এসাহুম তাহলে সারা পৃথিবীর মানুষের জীবন যাপন একবার অসম্ভব হয়ে পড়ত কোনো মানুষ থাকতো না আজকে যে বলা হচ্ছে যেসব অস্ত্র তৈরি করেছে মানুষরা সেই সব অস্ত্র সম্পর্কে যদি বলা হয় যে যদি একবার ছেড়ে দেওয়া হয় তো পৃথিবীতে আর ঘাস পাত গাছপালা কিছুই ফসল পানি হবে না তা আল্লাহ পাকের আজাব যে জাক্কুমের খাবার এক ফোটা যদি পৃথিবীতে ফলা হয় তাহলে সারা দুনিয়ার জীবনযাপন অচল হয়ে পড়বে কিছুই থাকবে না পৃথিবীতে ফাঁকাই বেমান ইয়াকুন ও তামু তাহলে ওই জাহান্নামীদের অবস্থা কেমন হবে যাদের প্রতিদিনের খাবারই হবে জাক্কুম আল্লাহ আকবর আল্লাহ পাক রব্বুল যেন আমাদেরকে জাহান্নাম থেকে রেহাই দান করেন আল্লাহ পাক আমাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন এবং জান্নাতে যাওয়ার মতো আমল করার তৌফিক যেন দান করেন আল্লাহ পাক যেন আমাদের ওপর রহম করেন আল্লাহ পাক আমাদের অতীতের গুনা খাতা যেন মাফ করে দেন আগামী জীবনে সংশোধন করা যেন তৌফিক দান করেন রব্বানা আতেনা ফির দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান্নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين দুইটা প্রশ্ন করছেন একটা হচ্ছে মসজিদে হারামের ভিতরে যদি কারো অজু ভঙ্গ হয় তাহলে সে কি জমজমের পানি দ্বারা অজু করবে আর জমজমের পানি দ্বারা যদি অজু করে তাহলে তার অজু হবে কিনা মসজিদ হারামের মধ্যে যদি উজু ভঙ্গ হয় তো জমজমের পানি দিয়ে উজু করবে কিনা বলা হয়েছে প্রথম কথা জমজমের পানি দিয়ে যদি উজু করার অনুমতি থাকে ওখানে তাহলে করবে কিন্তু সাধারণত যারা মসজিদ আমার যতটুকু জানা আছে দীর্ঘ বিশ একুশ বছর অভিজ্ঞতায় সৌদি আরবে মক্কা মদিনায় যে জমজমের পানি উজু করার জন্য রাখা হয়নি ওখানে লিখা আছে মা আলিস হ্যাঁ পান করার জন্য আর যে ওখানে যারা উজু করে উজু করে আশেপাশের জায়গাগুলোকে খারাপ করে দেয় নামাজিদের জন্য বা চলাফেরা যারা করছে অনেক হয়তো আছাড় খেয়ে পড়বে আপনার পানি ফেলার কারণে সুতরাং নিষেধ যখন আছে তো ওখানে আপনার জন্য উজু করা যায় নাই বাকি কথা হলো পানি যদি না থাকে তাহলে জমজমের পানি দিয়ে উজু করতে কোনো দোষ নেই অনেকে এই মাসলায় ভুল করে বরং একবার একজন আলেম ওমরা সফর করে আসছে আর রাস্তায় পড়ে গেছে পাঁচশো কিলোমিটার রাস্তা মদিনা থেকে তখন মধ্যখানে কোনো পেট্রোল পাম্প ছিল না আজকে থেকে তিন চার বছর আগে যখন নতুন রাস্তাটি হয় কাসিম আর মদিনার মাঝখানে নামাজের সময় হয়ে গেছে সবাই তয়মাম করে উজু করছে অথচ পানির গ্যালেনে ভর্তি হয়ে আছে বাসের নিচে আমার দেশে যে বা এটা মানে ব্রেনে যায় না যে আমাদের কাছে জমজমের পানি আছে আগে উজু করা ফরস এই পানি নিয়ে যে বাড়িতে খাওয়ার আগে উজু করা ফরজ এই অবস্থায় কোনো মতেই তো এমন হবে না যেখানে পানি আছে আল্লাহ বলছে ফালাম তা যদি মান যদি পানি না পাও এখানে মান না কেরা যে কোনো পানি পাক পানি হইতে হবে পবিত্র পানি হইতে হবে জমজমের পানি পানি আল্লাহ পাকের পাক পানি সুতরাং জমজমের পানি দিয়ে প্রয়োজনে উজু করা যাবে যদি অনুমতি থাকে উজু করার যেখানে অনুমতি সেখানে করবেন বাকি কথা হলো যে আপনার জামাত ধারা না জামাত ধারা জরুরি নয় আপনি বেরিয়ে যান বেরিয়ে গিয়ে কষ্ট করে যেখানে উজু খানা আছে উজু করে আসেন জামাত পেলেন ভালো কথা না হলে ইনশাআল্লাহ জামাত জামাতের নেকি পাবেন কিন্তু বিনা উজুতে এইরকম অনেক লোককে দেখেছি ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে শুধু ঝিমাই না ঘুমিয়ে আছে উঠিয়ে দিলাম আমরা কয়েকবার এতে কাপড় থেকেছি ছাত্র জীবনে মক্কায় আর এইরকম দৃশ্য চোখে দেখেছি আল্লাহ হেদাত করে এরকম এক শ্রেণী মুসলমানদেরকে শুয়ে আছে শুয়ে আছে শুয়ে আছে জোহর আসার মাঝখানে ঘুমিয়ে উঠিয়ে দিলাম উঠিয়ে দিয়ে বসে গেল একদিন একটু দূরে গিয়ে বসে গেল না উজু করতে আর যাবে না ভিড়ের মধ্যে নামাজই হবে না বরং কেউ জেনে শুনে যদি এই রকম বিনা উজুতে নামাজ পড়ে তো অলমাইকরামদের একটি ফতুয়া আছে যেটি কুফুরি কারণ এমন একটি কাজ সে জেনে শুনে করছে যেটা যায় হারাম একেবারে তার জন্য হালাল মনে করছে তাহলে নামাজ পড়া নামাজ পড়া হালালই নয় আপনার জন্য বিনা উজুতে লাতুকবাল সলাতুন তহুর তিরমিজির প্রথম হাদিস এটি বিনা পবিত্রতায় নামাজই হয় না তো আপনাকে উজু করতে হয় বাকি বাইরে গিয়ে উজু করে আসেন প্রথম জামাত না পাবেন দ্বিতীয় জামাতে পড়বেন জামাত না পাবেন একা নামাজ পড়বেন আপনার অন্তরে যদি এখলাস থাকে আপনি ইচ্ছা করে এইরকম করেননি হঠাৎ করে উজু গিয়েছে অথবা ঘুম ভেঙেছে আস্তে আস্তে ভিড়ে আপনার জামাত চলে গেল কোনো দোষ নেই প্রশ্ন কেউ যদি সকাল সন্ধ্যায় উনিশ বার বিসমিল্লা পাঠ করে তাহলে উনিশ জন পরে থেকে রক্ষা পাবে এরকম কেউ যদি সকাল সন্ধ্যা উনিশ বার বিসমিল্লা পড়ে তাহলে উনিশ জন রক্ষী থেকে যাহার নাম থেকে যদি উদ্ধার না পায় উনিশ জন রক্ষী থেকে রক্ষা পেল বিদাতি কথাই কিন্তু জাহান নাম থেকে বিদাতি তো রক্ষা পাবে না কুল্ল মোহাদাসাতিম বিদা প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদাত অকুল্ল বিদাতিন দলাল আর প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি অকুল্ল দলাল প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম তো উনিশ বার করে সকাল বিকাল যা বলেছে বা সকাল বলেছে বিসমিল্লা পড়া এটি বিদা তার বিদাতের পরিণাম হচ্ছে জাহান্নাম জাহান্নাম এমনিতে থাকবে রক্ষী জাহান্নামের দিক আর নাই দিক জাহান নামে থাকবে এরকম বিদাত করবেন না সব বিদাতি কথাবার্তা প্রশ্ন যে গত সপ্তাহে ব্যবহার করে স্থানে হাত কদম হাঁটা উচিত না এটা উচিত উচিত না শুধু জায়েজ না উচিত না তো হালকা হয়ে বলছি জায়েজ নয় আর যদি কেউ জায়েজ বলে একটি হাদিস নিয়ে আসুক কেউ যদি জায়েজ বলে তুই একটি হাদিস নিয়ে আসুক এটা চরম বেয়াদবি কিন্তু আসলে পেশাব করে পানি খরচ করার পর একটু হাঁটলে ফোটা ফোটা পড়তে হয় পড়তে থাকে এই জন্য পবিত্র বজায় রাখা আমার জন্য মানে সহজসাধ্য নয় যদি এরকমের বেয়াদবি না করি তাহলে পরনের কাপড় পেশাব লেগে যাবে বাস বাস বাস যারা বিদাত করে শয়তান ওর পিছে বেশি লাগে শয়তান ওকে শুধু অশ্বাসা দিতেই থাকে যে তোর মনে হয় কিছু বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে কোরআন সন্ন্যার অনুসারীদের এসব হয় না আপনি কোরআন সোনার অনুসরণ করেন নবী সাল্লাম সাহাবা এখানে যেভাবে ইস্তেঞ্জা করেছেন ওভাবে করেন পানি থাকলে পানি যথেষ্ট আর যদি পানি না থাকে তখন ঢেলা বা পাথর বা ইত্যাদি কুলুক নেবেন আর তা হাঁটার জন্য নাই ভালো করে একটু চাপ দিয়ে পেশাব কয়া করে নেবেন বাস হয়ে গেল যথেষ্ট তাদের শয়তানি অশ্বাসা হয়নি কিন্তু যত বিদাতি তত শয়তানি অশ্বাস শয়তান বিদাতির বেদাতির কাছেই গিয়ে আশ্রয় নেবে যে শিরিক করবে যে বিদাত করবে যে ভুল পথে চলবে নবীর তরিকা ছাড়বে তার পেছনে শয়তান লাগবে বুঝতে পেরেছেন সুতরাং আপনি শয়তানকে সুযোগ দিচ্ছেন অন্য কারো তো হয় না কোরআন সন্ন্যান অনুসারীদেরকে জিজ্ঞাসা করবে শুধু আমাকে না কোনোদিন এইরকম অশ্বাস হয় না তারপর যদি শয়তান কখনো অশ্বাসা দেয় নবিশাসন বলছে যতক্ষণ ইয়াকিন না হচ্ছে ততক্ষণ তুমি তোমার নামাজ থেকে ফিরবে না তোমার উজু থেকে ফিরবে না উজু আছে তোমার শুধু একটু সুরসুর করছে আর ভাবলেন যে না মনে হয় কিছু বেরিয়ে গেল শয়তান অশ্বাসা দিচ্ছে আপনাকে ইয়কিন হইতে হবে হ্যাঁ যখন নিশ্চিত যে হ্যাঁ বেরিয়ে গেল তাহলে কাপড় চেঞ্জ করার ব্যবস্থা থাকলে চেঞ্জ করুন আর না হলে আবার যান গিয়ে ধুয়ে আসেন আর সবসময় যদি এরকম হয় আপনার তাহলে এটি শয়তানি অশ্বাসা অথবা আপনার রোগ যদি শারীরিক রোগ হয় চিকিৎসা করেন আর ওই অবস্থায় ফেকার কিতাবে হেদায়া বেকায়াতে কদুরিতে হানাফি মজাবে ফেকাতেও আছে যে সালেসুল বৌলের যাদের বিমারি আছে সালেসুল বাবুমান মানে ফটফট করে পেশাব পড়তেই থাকে এরকম ছোট বাচ্চাদের দেখেছেন আপনারা দেখে হবে টপ টপ করে পায়া পড়তেই থাকে একে সালেসুল বল বলে আরবি ভাষায় তাদের ওই অবস্থাতেই নামাজ হবে পাম্পার্স লাগাবার প্রয়োজন নয় এত পয়সা খরচ করতে শরীয়ত বলেনি পাম্পার্স ব্যবস্থা বাংলাদেশে বাড়ি ভারতে বাড়ি আর সৌদি আরব থেকে পাম্পার্স নিয়ে যেতে হবে দরকার নেই পেশা পড়তেই থাকো অবস্থায় নামাজ পড়েন আপনি সালেসুল বাউলের বিমারি চিকিৎসা করুন আর যদি না থাকে খামা খাতে শয়তানকে সুযোগ দিয়ে না জি সাল্লাহ নবীনা মোহাম্মদ আলহি ওসাহ আসসালামু বাংলাদেশি থামেন থামেন থামেন বলছে যে একজন এসেছেন এখানে আমাদের বাংলা ভাষায় যে ইসলাম গ্রহণ করবেন ভালো আলহামদুলিল্লাহ নিয়ে আসেন এখানে নিয়ে আসেন আল্লাহ পাক আমাদের সকলকে যেন দিনের উপর কায়েম রাখেন এবং আমাদের এই ভাই যে এখন আমাদের ভাই হবে তাকে আল্লাহ ফাকরাব যেন দিনের উপর অটল রাখেন এবং আন্তরিকতার সাথে খালেস অন্তর থেকে ইসলাম কবুল করার তৌফিক দান করেন আমাদের এবং তাকেও পাঁচ অক্ত নামাজ পড়ে ইসলামকে টিকিয়ে রাখার তৌফিক যেন দান করেন কি নাম আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন কোন নাম চয়েস করেছেন আচ্ছা আমরা নাম ভালো চয়েস করে দেবো আপনি কিছু বই ইসলামিক বই কিছু পড়েছেন লেখাপড়া জানেন কিছু জানেন পড়েছেন কিছু আচ্ছা কোথায় থাকেন আচ্ছা ঠিক আছে তো আমাদের এখানে ক্লাসে আসতে হবে আর নামাজ কেমন করে পড়তে হয় উজু কেমন করে করতে হয় সব শিখতে হবে ক্যাসেট এবং বইয়ের মাধ্যমে এবং এখানে আসার মাধ্যমে যখন ডিউটি শেষ শিখেছেন ঠিক আছে আসেন এখানে এই মাইকগুলো একটু ধরতে হবে খুলে আরেকটা নাকি নেই এক্সট্রা আছে কি আমি বলছি কলমাটা আপনি বলবেন না আর কলমার অর্থটা আগে বলে দি মুখের কাছে এলেন এখানে বলেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসাদু আন্না মোহাম্মদন আব্দুহু ওরাসুলহ আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই সত্য উপাস্য নেই এবং সাক্ষী দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ আলাইহে ওসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং তার রসুল আল্লাহ আকবর নবী বলেছেন যে আল ইসলাম ইয়াহদেম মা কানা কাবলা কেউ যদি ইসলাম কবুল করে অন্তর থেকে এবং তারপরে সৎ আমলের ওপর থাকে তাহলে অতীতের গোনা সব ধ্বংস হয়ে যাবে তো আজকে উনি নিষ্পাপ শিশুর মতো হ্যাঁ তারপর এখন থেকে আমল নামা খুলবে এখন থেকে নেকি করলে নেকি আর গোনা করলে গোনা লিখা হবে তো আজকে আলহামদুলিল্লাহ উনি আমাদের দিনী ভাই এবং উনি আমাদের চেতে ভালো কারণ আমাদের হয়তো আমল নামায় পাপও আছে গোনাও আছে কিন্তু ওনার আমল নামাতে গুনা নেই আল্লাহ পাক যেন আমাদের সকলকে দিন বুঝার এবং তার প্রতি আমল করার তফিক দান করেন আল্লাহ আমাদের আমল নামা থেকে গুনাগুলিকে যেন মাফ করে দেন